আব্দুর রহমান ইবনু আবু বকর রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন সফরে নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে আমরা একশো জন ব্যক্তি ছিলাম সে সময় নবী সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন তোমাদের কারো সঙ্গে কি খাবার আছে দেখা গেল এক ব্যক্তির সঙ্গে একসা কিংবা তার কম বেশি পরিমাণ খাদ্য আছে সে আটা গোলানো হলো অতপর দীর্ঘদেহী এলোমেলো চুলওয়ালা এক মুশরিক এক পাল বকরি হাঁকিয়ে নিয়ে এলো নবী সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন বিক্রি করবে না উপহার দিবে সে বলল না বরং বিক্রি করব নবী সাল্লাহ সাল্লাম তার নিকট হতে একটি বকরি কিনে নিলেন সেটাকে জবহ করা হলো নবী সাল্লাহ সাল্লাম বকরির কলিজা ভুনা করার আদেশ দিলেন আল্লাহর কসম আমরা একশো জনের প্রত্যেককে নবী সাল্লাহ সাল্লাম সেই কলিজার কিছু কিছু করে দিলেন উপস্থিতদের হাতে দিলেন আর যারা অনুপস্থিত ছিল তার জন্য তুলে রাখলেন অতপর দুটি পাত্রে তিনি গোশত ভাগ করে রাখলেন সবাই পরিতৃপ্ত হয়ে খেল আর উভয় পাত্রে কিছু উদ্বৃত্ত রয়ে গেল সেগুলো আমরা উটের পিঠে উঠিয়ে নিলাম অথবা রাবি যা বললেন